من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة رواه الدارمي প্রশংসা একমাত্র মহান রাব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি কোরআন ও সই হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি যে মহান রাব্বুল আমিন আমাদেরকে এখানে আসার কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন তারই জন্য জানাই শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর সলাত সালাম বর্ষিত হোক শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী শাফিল মুজলিমিন রহমাত আল্লিল আলমিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি ধারাবাহিকভাবে আলোচনা চলবে সমাজে বিদাতের কুফল সমাজের রন্ধে রন্ধে যে সমস্ত বিদাত প্রবেশ করেছে আর এটার কি কুফল সে সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ হজরতে সায়দানা ওসমান বিন আফান রাজি আল্লাহ তালানহ যিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা কয় নাম্বার খলিফা তিন নাম্বার তৃতীয় খলিফা হজরতে সায়দানা ওসমান বিন আফান রাজি আল্লাহ তালানহ যাকে নাবিয়ে করিম সাল্ল আলী ওয়াসাল্লাম জিন নুরাইন বলতেন কারণ রসুল সাল্লা সাল্লামের দুই বেটিকেই হজরতে সায়দানা ওসমান রাজি আল্লাহ তালানু বিয়ে করেছিলেন একজন মৃত্যুবরণ করার পর আর একজনকে জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিন্নুরাইন বলতেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে তিনি তাকে বলেছিলেন ওসমান আমার যদি আরেকটি মেয়ে বেঁচে থাকতো আমি তার সঙ্গে তোমাকে বিবাহ দিতাম সোহান আল্লাহ ওসমান রাজি আল্লাহ তালানহকে কিছু সংখ্যক খারিজিরা হত্যা করে ওসমান রাজি আল্লাহ তালানহ হত্যা হয়ে যাওয়ার পরেই যত বিদাতের আবির্ভাব ঘটা শুরু হয় দিনে ইসলামের মধ্যে বিদাতের সবচাইতে বেশি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে ওসমান বিন আফান রাজি আল্লাহ তালানু শাহাদাতের পরপরই ওসমান বিন আফান রাজি আল্লাহ তালানুকে বহুদিন অবরোধ করে রাখা হয়েছিল তিনি তখন বলেছিলেন আমার অপরাধ কি আমি জানতে পারলাম না আমি ওসমান যখন খলিফা ছিলাম না তখন আমার ধন সম্পত্তি অনেক বেশি ছিল আমি খলিফা হয়ে যাওয়ার পরে আমার ধন সম্পত্তি হ্রাস পেতে শুরু করেছে আর আমি তা মানুষের মাঝে সাদাকা করে দিয়েছি তো আমার অন্যায় কি আমি বুঝলাম না তোমরা আমাকে হত্যা করতে চাও অথচ একজন মুসলিমকে হত্যা করা ইসলাম সমর্থন করে না তিনটি কারণ ব্যতীত এক নাম্বার কারণ সে যদি দিন ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে দুই নাম্বার কারণ সে যদি জেনা ব্যবিচার করে তাহলে তাকে হত্যা করতে হবে সধর্ম ত্যাগী হলে তাকে হত্যা করতে হবে ওসমান পান্ডা দিয়ে আল্লাহ তালানু তিনি বলছেন দেখো আমি জাহিলিয়াতের যুগেও জেনা করি নাই ইসলামের যুগেও জেনা করি নাই আমি রাসুল সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করার পরে ইসলাম থেকে ফিরে যাবার কখনো নিয়ত সংকল্প মনে রাখি নাই কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করতে চাও তবু খারেজিরা তার কোনো কথা রাখেনি তাকে হত্যা করেছে এই অবরোধকালীন সময়ে যখন খারিজিরা মসজিদের নববীতে সলাত আদায় করছে তাদের ইমামতিতে তৎকালীন কিছু মুসলিম ছিলেন যারা ছিলেন ওসমান বিন আফফান রাজি আল্লাহ সত্যিকার মুসলমান যারা ছিলেন তারা ওসমান বিন আফফান রাজি আল্লাহ তালার কাছে এসে বললেন যে আমরা কি তাদের পিছনে সলাত আদায় করতে পারি ওসমান রাজি আল্লাহ তালানো বললেন শুনে রাখো যখন কোন মানুষ ভালো কাজ করে তখন তাদের সাথে তোমরা ভালো আচরণ করো তাদের এতে বা করো তারা সলাৎ আদায় করলে নিঃসন্দেহে সলাৎ ভালো কাজ তাদের পিছনে তুমি সলাৎ পড়ে নাও অতএব এই উসমান বিন আফান রাজি আল্লাহ তালানোকে ঘিরে বিভিন্ন বিদাতের সৃষ্টি হয়ে গেল কেউ ওসমান বিন আফফানের পক্ষ অবতরণ করে আর কেউ বিপক্ষ অবতরণ করল কেউ ভাগ্যকেই তাদের বিধি বেনে নিল ভাগ্যে যা আছে তাই হবে তকদিরকে অবিশ্বাসকারী এক দলের তৈরি হলো আর এক দলের তৈরি হলো যারা তকদিরকে একেবারে কোনো প্রচেষ্টা ছাড়াই বিশ্বাস করলো এক শ্রেণীর লোক বলল তকদির বলতে ভাগ্য বলতে কিছু নাই যা কিছু সব হাতের কামাই এটা একটা ভুল ধারণা এটা একটা বেদাত আরেক শ্রেণীর লোক বলল যে সবকিছু তকদিরেই আছে অতএব কেন কামাই করে খাবো আমি যা পাপ করি জেনা করি ব্যবচার করি সব তকদিরে লিখিত আছে এই দুই শ্রেণীর লোকের আবির্ভাব ঘটে গেল অথচ এর মধ্যখান হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে এরপর চেষ্টার পরে না পারলে আমার তকদিরকে মেনে নিতে হবে এটাই ছিল ইসলামের মূল কথা কিন্তু তারা দুই দিকে চলে গেল আরেক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটল যারা আমলকে ইমানের অংশ মনে করল না বলল আমল না করলে ইমান থাকে আবার কেউ কেউ বলল যে কবিরা গুণাগার কাফের মুরতাদ অথচ রসুসাল্লাম কবিরা গুণাগার যারা তাদের জন্য সাফায়াত করবেন কেয়ামতের দিন কিন্তু এক শ্রেণীর লোকের এখনো আছে যারা বলছে কবিরা গুণাগার কাফের তাদেরকে হত্যা করতে হবে এইভাবে বিভিন্ন বেদাতের সৃষ্টি হয়ে গেল এইভাবে করতে করতে করতে করতে একশো দুইশো বছর পার হয়ে বিভিন্ন মাঝাবের তৈরি হয়ে গেল চার মাঝাব এমনকি স্বয়ং মদিনা মক্কাতে চারটা মুসাল্লা কায়েম হয়ে গেল চার মাঝাবের লোক চার তরিকায় সলাত আদায় করবে চারটা মুসাল্লা তৈরি হয়ে গেল মক্কাতে বিদাত করতে করতে ইসলামকে সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে এটাই সত্য কিছু সংখ্যক লোক আলী এবং মুয়াবিয়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু সংখ্যক লোক আলীর পক্ষ অবতরণ করে বলল যে আলী ছিল রসুসাল্লাম বলছেন আনা মাদিনাতুল ইল ওয়া আলী বাবুহা আমি হচ্ছে মদিনার ইলম জ্ঞান আর আলী তার দরজা এরকম জাল হাদিস শিয়ারা বানালো এবং তারা বলল নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর আলী একমাত্র এই খেলাফতের হকদার ছিল কিন্তু আলীকে এত দেরি করা কেন হলো আলীর পক্ষকে অবতরণ করলো আবার কেউ আলীর বিপক্ষে অবতরণ করে দুই দল বিভক্ত হয়ে গেল এইভাবে বিদাতের সৃষ্টি হয়ে গেল এই কেন্দ্র করে আজও চলছে আজও চলছে যেমন হাসান হুসাইন আসলে হাসান রাজি আল্লাহ তালানু কিভাবে মৃত্যুবরণ করেছিলেন সেটা নিয়ে কিছু ধোয়াশা রয়েছে তবে বিষপানে তাকে মৃত্যুবরণ করানো হয়েছিল বা তাকে বিষপান করানো হয়েছিল বলে ইতিহাসে আমরা পেয়ে থাকি তবে কে তাকে বিষপান করেছিল এটার কোনো সহি কোনো ভিত্তি নাই তবে তিনি খেলাফত থেকে আগেই সরে এসেছিলেন তারপরে হুসাইন রাজি আল্লাহ তালানু তিনি কারবালার মর্মান্তিক ময়দানে তাকে শাহাদাত বরণ করতে হলো মুসলমানদের হাতেই তার মৃত্যু ঘটল আর তাকে কেন্দ্র করে আজকে মুসলমানরা দুইটা ভাগ হয়ে গেল শিয়া এবং সন্নি শিয়ারা অতি বাড়াবাড়ি করে আলীকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল হুসাইনের বাড়াবাড়ি করে তাজিয়া মিছিল করে তাজিয়া পূজা শুরু করে দিল আজকের মুসলমান আমরাও এরই অনুসরণ করে এই সমস্ত এই দিবস আসলে আশুরা দিবস আসলে আমরা ওর পিছনে পিছনে যেয়ে থাকি বা ওই দিবস পালন করে থাকি অথচ এটা একটা নিকৃষ্টতম বেদাত ইসলামের সাথে এর কোনো দ্রুততম সম্পর্ক নাই তবে আশুরার দিনে একটা সিয়াম পালন করার কথা আছে যেদিন সিয়াম পালন করলে এক বছরের গুনায়ের কাফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন তবে সেটা শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে নয় বরং এটা ছিল মুসা আলাহিসাল্লাম নীল নদ পাড়ি দিয়ে দিয়েছিলেন সেই সুক্রিয়া স্বরূপ ইহুদিরা সিয়াম পালন করত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যেহেতু মুসা আলাহিসাল্লামের স্মরণে তারা সিয়াম পালন করে থাকে আমরা মুসা আলাহিসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী আমরা তার স্মরণে সিয়াম পালন করব। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে দুইটা সিয়াম পালন করব। আশুরা নয় তারিখ অথবা দশ তারিখ নয় দশ অথবা দশ এগারো দুই দিন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম দুইটা সিয়াম পালন করার আগেই মৃত্যুবরণ করলেন তাই আমরা কেউ দুইটা সিয়ামও পালন করতে পারি এই আসরা উপলক্ষে অথবা একটা সিয়াম পালন করতে পারি এতে কোনো বাধা নাই আর এটার সব রয়েছে কিন্তু শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে কেউ যদি এই সিয়াম পালন করে তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে এই সিয়াম রাসুল বলে যান নাই কারণ রসুসা সালামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে শাহাদাতে কারবালার ঘটনা ঘটেছে আর সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন এই জন্যে আমরা সেই দিবসকে উপলক্ষ করে সিয়াম পালন করতে পারি না আমরা সিয়াম পালন করব এজন্য যে রাসুল সাল্লাহ সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছিলেন এর আগে অথবা পরে আমরা দুইটা সিয়াম পালন করতে পারি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে এত সতর্কবাণী দেওয়ার পরেও মানুষ দ্বিধা বিভক্ত হয়ে গেল তিয়াত্তর ফেরকার জন্মগ্রহণ করল এরপরে আরো কত ফেরকা যে নতুন নতুন হচ্ছে তা বলাই বাহুল্য আল্লাহ সুবাহ বলছেন পবিত্র কোরআনে সুরা নিসা চার নম্বর সুরা একশো পনেরো নম্বর আয়াত ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مسيرا আল্লাহ বলছেন অমা করসুল রসুল দিমা তাবাইয়ান আলাহুল হুদা হেদায়েতের পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পর কোরআন ও সই হাদিস পাওয়ার পরেও যারা রাসুলের বিরোধিতা করে রাসুলের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে চলার চেষ্টা করে আল্লাহ এবং তার নবীর পদ্ধতি বাকি রেখে অন্য পদ্ধতি যারা আবিষ্কার করে নেয় বানিয়ে নেয় আল্লাহ বলছেন <clears throat> এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধ চরণ যারা করে সাহাবিগণ যে পথে চলেছেন তবে তাবেগণ যে পথে চলেছেন তবে তবে তাবিনগণ যে পথে চলেছেন এমন সালফে সালিহীন যে পথে চলেছেন মুমিন ইমানদাররা যে পথে চলেছেন সেই পথ বাদ দিয়ে অন্য পথের চলার চেষ্টা যারা করে আল্লাহ বলেন নোয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে সে ফিরবে আমি তাকে সেদিকেই ফেরাবো ও যদি সমাজতন্ত্রের দিকে যায় আমি তাকে সমাজতন্ত্রের দিকে ফেরাবো ও যদি ধর্ম নিরপেক্ষতার দিকে যায় আমি ধর্ম নিরপেক্ষতার দিকে ফেরাবো ও যদি গণতন্ত্রের দিকে যায় আমি গণতন্ত্রের দিকে ফেরাবো ও যদি মৌদুদিবাদের দিকে যাকে মৌদুদিবাদের দিকে ফেরাবো ও যদি হানাপির মতবাদের পক্ষে যা আমি তাকে ওইদিকে ফেরাবো সাফি মতবাদের পক্ষে গেলে ওদিকেই ফেরাবো মালিকি ওইদিকে গেলেই ফেরাবো বরং নোয়াল্লিহি মা তাওয়াল্লা পথ যেটা সে বানিয়ে নিবে আমি তাকে সেদিকেই ঘোরাবো তবে একটা কথা আছে অনুসলিহি জাহান্নামা আল্লাহ এবং তার রাসুলের পথ বাকি রেখে অন্য কোন পথের দিকে যে রিটার্ন করবে মুভ করে চলে চলে যাবে নুসলিহি জাহান্নামা আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো ইন্নালিল্লাহ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসুল এবং ইমানদারদের পথ ছাড়া অন্য কোন পথের দিকে গেলেই আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন অসাআত মাসির আর তা কত নিকৃষ্ট জায়গা আমার নিউসা কি রসুল যে ব্যক্তি রাসুলের বিরোধিতা করলো মিমবাদিমা তাবাইয়ান আল্লাহুল হুদা আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পর সহি হাদিস আসার পরেও যারা রাসুলের বিরোধিতা করল এবং ইমানদাররা যেই পথে চলে সেই পথে চলা বাদ দিয়ে অন্য কোন পথের দিকে মতের দিকে গেল আল্লাহ বলেন নুসলিহি জাহান্নামা ওকে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো মাসির আর তা কত নিকৃষ্ট জায়গা কেমন নিকৃষ্ট জায়গা আল্লাহ বলছেন সোরা কাহাব আঠারো নম্বর সোরা উনত্রিশ নম্বর আয়াত অকুল ইলহাকুমির রব্বিকুম ফামান শাআ ইয়াকফুর অমাংসা আফালি মিন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হক এসেছে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে বিধান দেওয়ার হকদার কে বিধানদাতা কে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে বিধান এসেছে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তার ক্ষমতার সামনে কারো ক্ষমতা টিকতে পারে না আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে সেটাকে যারা অগ্রাহ্য করেছে আল্লাহ বলছেন ফামান শাহ আলিউমিন আল্লাহর পক্ষ থেকে হক চলে এসেছে চাইলে কেউ সেটা তোমরা মানো তাহলে মুমিন হবে আর যদি না মানো তাহলে তোমরা পালিয়াকফুর কাফির হবে এতে আল্লাহর কোনো দোষ নাই আল্লাহর বিধান যদি মানো মুমিন হবে আল্লাহর বিধান না মানলে কুফুরি করবে আর আল্লাহর বিধান না মানলে আল্লাহ কি করবেন তাদের জন্য রয়েছে জাহান্নাম জালেমদের জন্যই রয়েছে জাহান্নাম জাহান্নামটা কেমন আল্লাহ বলছেন আহাত বিহিম সুরাদি কোহা ফাইয়াস্তাগিসু ইগাসু বিমাই কালমুহ ইয়াজবিল বুজুহা وبئس الشراب وساءت مرتفاقا আল্লাহ বলছেন যারা আমার বিধানকে না মেনে কুফরি অবলম্বন করেছে কুফরি অবলম্বন করার কারণে আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো জাহান্নাম এমন একটি জায়গা আহাতবিহীন সুরাদি কোহা জাহান্নামের আগুন তাদেরকে পরিবেষ্টন করে রাখবে জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো উপায় নাই জাহান্নামের আগুন তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখবে ওইখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই আর এই জাহান্নামের আগুনে যখন পুড়তে থাকবে পুড়তে পুড়তে তখন তার তৃষ্ণা লেগে যাবে কাক ফাটা তৃষ্ণা লেগে যাবে এক সমুদ্র পানি পেলে বোধ হয় সে পান করে ফেলবে যখন তার তৃষ্ণা লাগবে তৃষ্ণা লাগার কারণে আল্লাহ না হুয়া তালার কাছে তখন সে বলবে আল্লাহ একটু পানি পান করতে দাও একটু পানি পান করতে দাও এই পানি পান করার কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহান তাদেরকে কিছু পানীয় পান করতে দিবেন এমন পানীয় পান করতে দিবেন যে এই পানিটা তাদের ঠোঁটের সামনে আনার সাথে সাথে চামড়া জ্বলে পুড়ে ঝলসে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ ইয়াজবিল বুজুহা তাদের চামড়া ঝলসে যাবে অসাত আর তা কতই নিকৃষ্ট এই পানীয় এই পানীয় তাদেরকেই পান করায় তাদেরকেই পান করাবে আল্লাহ সুবাহ যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে নিজের মন গড়া বিধান চালু করেছে নিজে একটি ধর্মকে নিজে বানিয়ে নিয়ে আর যারা বানাইছে তাদের অনুসরণ করে চলেছে এদেরকে আল্লাহ সুবহান হওয়া তালা সেদিন শাস্তি দিবেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে সুরা ইনসান ছিয়াত্তর নম্বর সুরা তিন নম্বর আয়াত ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না হাদাই নাহা সাবিলা নিঃসন্দেহে আমি আল্লাহ তালা পথ দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা পথ দেখিয়ে দিয়েছি ভালো পথ আমি দেখাইছি খারাপ পথও আমি দেখাইছি কিন্তু এখন তুমি ভালো পথে চলবে না খারাপ পথে চলবে আগুনে হাত দিবে নাকি পানিতে হাত দিবে এটা তোমার বিবেক স্বাধীনতা আমি আল্লাহ তালা তৈরি করে দিয়েছি কেউ যদি বলে যে না আল্লাহ সুহানাহুয়া তালা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন খারাপ পথ তো আল্লাহ দেখাইছেন অতএব আমি খারাপ পথে যাব এটা বলার কোনো এখতিয়ার তার নাই বরং আল্লাহ সুবাহ ভালো এবং মন্দ দুটি পথ করে দিয়েছেন এবং আপনি ভালো পথে চললে ভালো পথে চলার শক্তি আল্লাহ তালা আপনাকে দান করবেন খারাপ পথে চললে খারাপ পথে চলার শক্তি আল্লাহ তালা দান করবেন আপনি আল্লাহর শক্তি ছাড়া তার রহমত ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না পা উঠাতে পারবেন না যেমন আমি বললাম আল্লাহ সুবহান পক্ষ থেকে যেটা নির্দিষ্ট হয়ে গেছে এটা রদ করার কেউ নাই তখন সে বিশেষ করে বর্তমানে আপনার রায়টাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে তখন যখন আমি এই কথাটি বলেছি সে আমার প্রতি প্রচণ্ড খেপে গেল খেপে যাওয়ার পরে সে আমাকে বলছে আপনাকে আমি এখন বাম গালে একটা থাপ্পড় মারি দেখি তো এটা আমার তকদিরে আছে কিনা আমি বললাম হ্যাঁ আপনি যদি আমাকে বাম গালে থাপ্পর মারেন তো এটা আমার তকদিরে আছে আমিও যে আপনাকে আবার থাপ্পর মারবো এটাও আপনার তকদিরে আছে এটাও আপনার তকদিরে আছে আমি যে আবার আপনাকে থাপ্পর মারবো সেটাও আপনার তকদিরে আছে তবে সেটাকে আপনি কি বিবেচনা করতে হবে যে আমি সেই থাপ্পরটা মারবো কিনা আপনি যদি অন্যায়ভাবে থাপ্পর মেরে থাকেন তাহলে এই অন্যায়ভাবে থাপ্পড় মারার শক্তি আল্লাহ আপনাকে দিবেন আর যদি ন্যায়ভাবে প্রহার করে থাকেন ন্যায়ভাবের শক্তি আল্লাহ সুবাহান তালাই দিবেন অন্য কেউ শক্তি সরবরাহ করতে পারবে না তার প্রমাণ প্রমাণ হচ্ছে সায়দানা ইব্রাহিম আলাই সালাম তার বিবি সারাকে নিয়ে ভ্রমণ করতেছিলেন এই মুহূর্তে এমন একটি রাষ্ট্রের মধ্যে তিনি প্রবেশ করলেন যেই রাষ্ট্রের <clears throat> প্রধান শাসক রাজা তিনি বলছেন যে দেখো কে যাচ্ছে আর তাকে ধরে নিয়ে আসো সুন্দরী কোনো মেয়ে দেখলেই তাকে সেই রাজা ধর্ষণ করত তো সায়দানা ইব্রাহিম আলাই সালাতামের বিবি সারা ছিলেন খুবই সুন্দরী এবং তাকে দেখে রাজার খারাপ দৃষ্টি যায় এবং তাকে ধর্ষণ করার জন্য রাজার দরবারে নিয়ে যায় রাজার দরবারে নেওয়ার পরে তখন যখন এই রাজা তাকে এই কাজ করতে উদ্যত হয় তখন ইব্রাহিম আলাইসাল্লামের বিবি সারা বলেছিলেন আল্লাহ আপনি তো আমাকে জানেন আপনি এই জালেমকে আমার দিকে আসার ক্ষমতা দিয়েন না অতঃপর সারা যখন এরকম করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন আর ততক্ষণাতে এই বাচ্চা অবশ হয়ে গেল হাত পা সব তার কাছে আর অগ্রসর হতে পারল না তখন সারাকে বলল সারা তুমি আমার আল্লাহর কাছে দোয়া করো আমাকে যেন আল্লাহ ভালো করে দেন আমি কুমতলো বার করব না তখন আল্লাহ তালার কাছে দোয়া করার ফলে বাচ্চা সুস্থ হয়ে গেল এরপরে সুস্থ হওয়ার পর আবার তাকে ধরতে যাচ্ছে আল্লাহ বলছেন যে মানুষ শেষ পর্যায়েও পাপ করতে চায় এরপরে যখন তাকে আবার ধরতে যাচ্ছে আল্লাহ তালা তাকে আবার অবশ করে দিলেন আর অগ্রসর হতে পারল না এরপর আল্লাহ তালার কাছে যখন আবার দোয়া করলেন আর বাচ্চা তাকে অনুনয় বিনয় করলেন তাকে আল্লাহ তালা সুস্থ করে দিলেন এর পরেও আবার গেল তখন শেষ পর্যায়ে বাচ্চা তিনবারে বলছে আমি আর যাব না আমার যা শাস্তি হওয়ার তা হয়ে গেছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যাতে ভালো হয়ে যেতে পারি তখন আল্লাহর কাছে দোয়া করলেন সারা আর বাচ্চা তখন ভালো হয়ে গেলেন এরপরে বাচ্চা খুশি হয়ে তাকে একটি দাসী দিলেন যার নাম হচ্ছে হাজেরা যার পেট থেকে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের আদি পিতা ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তো ইসমাইল আলাই সালাতামকে জন্মগ্রহণ করেছিলেন হাজিরার হাজিরার পেট থেকে এই দাসীকে দেওয়া হয়েছিল কোন স্বরূপ তো দেখেন এই জায়গায় আল্লাহ ঠেকায় নাই ঠেকাইছে তো আল্লাহ তালা যেখানে ঠেকাবেন সেখানে তুমি হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবে না একটা লঞ্চ ডুবিতে হাজারো মানুষ মারা গেলে একজনও বেঁচে নেই একটা শিশু বেঁচে আছে এরকম হয় কি না একটা চোটও তার লাগে নাই এরকম হয় এটাই তকদির এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে আপনি যদি বলেন যে না আমি গাড়ির সামনে যায় দাঁড়িয়ে যাব দেখি আমার তকদিরে কি আছে আল্লাহ যদি আপনার তকদিরে মৃত্যু রাখেন মৃত্যু হবে আর যদি না রাখেন মৃত্যু হবে না এটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করতে হবে আমাকে আমার কর্মের মাধ্যমে আমি আমার তকদিরকে বাস্তবায়ন করব। আমার কর্ম করার পরে আমি যদি এখন বলি আমার পিতা অসুস্থ তার তকদিরে যা আছে তাই হবে তাহলে তো হবে না আপনাকে পিতার চিকিৎসা করতে হবে এর পরে যখন হবে না তখন বলতে হবে আল্লাহ নির্দিষ্ট ফয়সালা এসে গেছে এটাই তকদিরে ছিল চেষ্টা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে চেষ্টা করতে হবে তারপরে তকদিরের দোহাই দিতে হবে এবার আসুন আল্লাহ সুবাহানাহুয়া তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের পথ ছেড়ে অন্য কোনো পথের দিকে চলে গেল আমি তাকে সেই পথের দিকেই ফেরাবো আর এই পথে যাওয়ার কারণে অনুসলিহি জাহান্নামা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো ওয়াসাআত মাসির আর তা কতই না নিকৃষ্ট গন্তব্য স্থান আমরা এই নিকৃষ্ট গন্তব্য স্থানে কেউ যেতে চাই না চাই আমরা এই নিকৃষ্ট গন্তব্যস্থানে কেউ যেতে চাই না শুনুন সায়দানা আউবাকার রাজি আল্লাহ তালা আনহম যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা আউবাকার রাজি আল্লাহ তালা আনহ ইসলামের প্রথম খলিফা সব চাইতে নরম মনের সাহাবি ছিলেন সায়দানা হজরতে আউবাকার রাজি আল্লাহ তালানহ যার নাম আবু বাকার তার মানে করন্দনের পিতা মানে কোরআন তেলত করলেই কান্ত এত নরম দিল ছিল তার কোরআন শুনলেই কান্ত কোরআন পড়লেই কান্ত এই জন্য রসুসাল্লাম তার নাম রাখলেন আবু বাকার মানে কাদার পিতা এই আবু বাকার আল্লাহ তালানো তিনি বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের কোন আমল আমি ছেড়ে দিতে পারি না সই বুখারি তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস এবং মুসলিমের সতেরোশো উনষাট নম্বর হাদিস তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যে আমল করেছেন তিনি যেভাবে করেছেন আমি সেই আমল খুঁটিনাটি বলে খুঁটিনাটির দোহাই দিয়ে ছেড়ে দিতে পারি না যেমন অনেকে বলে থাকে সলাতে জোরে আমিন বলা খুঁটিনাটি ব্যাপার রফালায় দিন করা এগুলা খুঁটিনাটি ব্যাপার পায়ে পা মিলানো খুঁটিনাটি ব্যাপার বুকের উপর হাত বাঁধা খুঁটিনাটি ব্যাপার এইগুলা না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলামের বড় কাজ কি রাস্তায় রাস্তায় কি করো গাছ ফেলে দাও গুড়ি ফেলে দাও আর রাস্তা আটক করে দাও এটা ইসলামের বড় কাজ নাউজুবিল্লাহি মিন জালিক অথচ রসুসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন মানুষের পথ আটকানো সবচাইতে খারাপ কাজ ইমানের সর্বশেষ একটা শাখা আছে যেটার নাম হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করে দেওয়া আর সেটাই আমাদের করা উচিত ছিল কিন্তু আজকে আমরা এটা ওটার দোহাই দিয়ে হরতাল করছি আর রাস্তা আটক করছি ইসলামের নাম দিয়ে সবচেয়ে বড় দুঃখ হলো এটা একটা কথা আপনাকে আমি বলতে পারি ফিরোজ আলী এবং সামনে কি আছে খেতাসোরা অথবা সামনে আরো গ্রাম আছে এর মাঝখানে একটা ব্রিজ আছে একটাই ব্রিজ যোগাযোগ একটাই ব্রিজ আমার কথা বোঝার চেষ্টা করুন একটাই ব্রিজ এখন এই ব্রিজটা আপনি কি করলেন ভেঙে দিলেন কারণ হচ্ছে ওই পাশের একজন লম্পট আপনার এলাকার কোনো এক নারীকে কোনো এক মেয়েকে ধর্ষণ করেছে যে কারণে আপনি ব্রিজ ভেঙে দিলেন এটা কি ঠিক হবে অন্যায় করেছে তো যেহেতু সে অন্যায় করেছে ওই এলাকার লোক তাই আমি ব্রিজটা ভেঙে দিলাম যাতে ওই এলাকার লোক এখানে প্রবেশ করতে না পারে ওই সমস্ত দস্যু এলাকায় প্রবেশ করে তো এলাকাটা বাজেয়াপ্ত করে দিয়েছে কিন্তু কোনো সাধারণ বিবেক সম্পন্ন লোক এটা করবেন না কারণ অন্যায় যে করেছে তাকে আক্রমণ করতে হবে ঠিক কিনা তাকে শাস্তি দিতে হবে দেন তাতে কেউ আপত্তি করবে না কিন্তু তাই বলে আপনি ব্রিজটা ভেঙে দিলেন পরের দিন সকালবেলা যে মজুর খাটে সে চল্লিশ পঞ্চাশ একশো টাকা উপার্জন করে সে ব্যক্তি আর সেদিন উপার্জন করতে পারল না পরের দিন তাকে অন্য নতুন ব্যবস্থা করতে হবে কিন্তু ওই মুহূর্তের জন্য ওই দিনের জন্য তার উপার্জন ক্ষমতা নষ্ট হয়ে গেল অনেক কাজ ধিসমিস হয়ে গেল হলো কিনা কিন্তু আমি কি করলাম ওই একজনকে বিচার না করে সারা এলাকার লোকের কষ্ট আমি সাধন করলাম এটা তো ঠিক নয় আমার কথা তোমাদের এত লাগে তো বঙ্গভবন ঘেরাও করো তোমার কে মানা করছে সংসদ ভবন ঘেরাও দাও যেখানে প্রধানমন্ত্রী থাকে প্রেসিডেন্ট থাকে ওখানে ঘিরাও দাও করো ঘেরাও দাও তোমাকে কে মানা করেছে কিন্তু তুমি রাস্তা আটক করবে সাধারণ পাবলিক সাধারণ জনগণ সাধারণ লোকজনের যাওয়া আসা অসুবিধা হয়ে যাবে সাধারণ লোকজনকে পেট্রোল বোমা মেরে সাধারণ লোকজনকে গাড়িতে আঘাত করে তাদেরকে হত্যা করবে বলবে ওরা হত্যা করছে আমিও হত্যা করছি ভায়োলেন্স টু ভায়োলেন্স জি না এই ভায়োলেন্স টু ভায়োলেন্সের রাজনীতি আল্লাহ সুবাহান হওয়া তারা পছন্দ করেন না রসুল সাল্লাম পছন্দ করেন না বরং রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কি করো তোমরা এইটা করো তোমরা খারাপকে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো বলেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান বলছেন তোমরা খারাপকে ভালো দ্বারা উত্তম দ্বারা প্রতিহত করো এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বিধান সায়দান আলী রাজি আল্লাহ তালানহ তিনি এক যুদ্ধের ময়দানে একজনকে কেবল ধরাশায়ী করতে গিয়েছেন মাঝখানে তরবারি দিয়ে ফেরে ফেলবেন এই মুহূর্তে লোকটা থুতু নিক্ষেপ করলো তার গালের মধ্যে সায়দান আলী রাজি আল্লাহ তালন ততক্ষণাৎ ফিরে আসলেন এবার ওই লোকটা জিজ্ঞাসা করতেছেন আলী আপনি আমাকে হত্যা করলেন না কেন বলে এতক্ষণ তোমাকে হত্যা করছিলাম স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের জন্য যখন তুমি আমাকে থুতু দিয়েছ আলীর ভিতরে রাগ তৈরি হয়েছে তখন আলীর রাগের কারণে যদি আলী তাকে হত্যা করে কেয়ামতের দিন আল্লাহ বলবেন আলী তুমি তো ইসলামের জন্য তাকে হত্যা করো নাই বরং তোমার রাগের বশবর্তী হয়ে তাকে হত্যা করেছো লোকটা সাথে সাথে সাথে সাথে পড়ে নিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটাই তো উত্তম বিধান এটাই হচ্ছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা রাস্তা আটকানো বিধান কাউকে দেওয়া হয়নি শুনুন সহি বুখারি তিন হাজার তিরানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের সতেরোশো উনষাট নম্বর হাদিস হজরতে সায়দান আবু বাকার রাজি আল্লাহ তালন বলছেন রসুল সাল্লাম করেছেন এমন কোন কাজ আমি ছেড়ে দিতে পারি না হোক তা ছোট অথবা বড় আমি ছেড়ে দিতে পারি না বরং আমি যদি রাসুলের কোনো কাজ ছেড়ে দেই তাহলে আমি আবাকার গোমরা হয়ে যেতে পারি আমি চাই না গোমরা হতে আল্লাহ তালানু প্রথম খলিফা এই মুহূর্তে জাকাত অস্বীকারীর একদল বের হয়ে গেল আর দল মুসলমানদের মধ্যে লিপ্ত হয়ে গেল বললেন ওসামা ছোট্ট একটা ছেলে আঠারো বছরের যুবক আর আমরা বুড়ো কত সৈনিক থাকতে খালিদ বেনলিদ কত রয়েছে উমার রয়েছে তাদেরকে বাদ দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম ওসামাকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমরা এই নেতৃত্ব মানতে পারলাম না ওমার তুমি একটা কাজ করো আউবাকার বাকার তো তোমার কথা শুনতে পারে তুমি আউবাকারের বাকারের কাছে যাও আর ওসামাকে চেঞ্জ করে দাও তাইলেই হবে তার মানে ঘটনা ঘটেছে রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে পতাকা বেঁধে দিয়েছিলেন ওসামার হাতে তিনাকে সৈন্যবাহিনী পরিচালনা করার জন্য তাকে নেতা করে পিছনে আউবাকার উমারকে তাদের আনুগত্য করার জন্য বলেছিলেন যুদ্ধ যাওয়ার জন্য তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে প্রতিমধ্যে শুনতে পারলেন আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করেছেন তিনি মৃত্যুবরণ করেছেন যে কারণে কাফেলা থেমে গেল আর যাওয়া হয়নি এরপরে নতুন খলিফা হলেন আউবাকার রাজি আল্লাহ তালানু এই মুহূর্তে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো আর কিছু সংখ্যক লোক বলছে ওসামার নেতৃত্বে যুদ্ধে যেতে পারবো না এই দুটা বিষয় নিয়ে যখন সায়দানা উমার রাজি আল্লাহ তালানো আপোষ মীমাংসা করার জন্য আউ বাকারের কাছে গেলেন আউ বাকার রাজি আল্লাহ তালানহু তাকে বললেন উমার বললেন যে আপাতত জাকাত অস্বীকারী মাটাল অবস্থা আপাতত জাকাতটা মাফ করে দেন সায়দানা হজরতে আউ বাকার রাজি আল্লাহ তালানো বলছেন উমার শুনে রাখো নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সময় উটের সাথে রশিদা জাকাত দিত উটের সাথে রশি জাকাত দিত আজকে উট দেওয়ার পর কেউ যদি বলে রশিটাও দিব না আমি আবু বাকার তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ নরম মনের সাহাবি সেদিন শক্ত হয়ে গেছিলেন কারণ একটা রাসুলের কোন আমল আমি ছেড়ে দিতে পারি না এরপর উমার বলছেন যে আবু বাকার পরিস্থিতি এমন ওসামাকে বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্ব দেন এইবার আউবাকার রাজি আল্লাহ তালানো উমারের দায়টাকে মোট করে ধরে বললেন উমার রাসুলের সময় তো তুমি ছিলে সিংহ উমার রাসুলের সময় তো তুমি সিংহ ছিলে এখন কেন তুমি আমার যুগে ভেড়া হয়ে গেলে শুনে রাখো উমার রাসুল সাল্লাম যে হাতে ওসামার হাতে পতাকা বেঁধে দিয়েছেন সেই হাতের পতাকা আমি আউবাকার খুলে নিতে পারি না যদি এই মদিনায় আমি একা পরিত্যক্ত হই অম্মুল মুমিনের পা যদি ব্যাঘ্র টেনে নিয়ে যায় সারা মদিনাতে যদি বাস পাখি আর হিংস্র পাল একত্রিত হয়ে যায় তবে নবী করিম সাল্লাম যা বলেছেন তার চুলচেরা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয় এর নাম হচ্ছে ইমানদার এই জন্য রসুলাম বলেছেন সারা পৃথিবীর শতামল সারা পৃথিবীর মানুষের নেকামল আর সায়দানা আউ আকারের নেকামল ওজন করলে আউ আকারের নেকামল সবচেয়ে বেশি হবে বলেন সুবাহান আল্লাহ এবার আসুন নাসাই একশো চল্লিশ নম্বর হাদিস ইবনু মাজার চারশো বাইশ নম্বর হাদিস এবং আবু দাউদের একশো পঁয়ত্রিশ মেশকাতের চারশত সতেরো নম্বর হাদিস পাক পবিত্রতার অধ্যায় মেশকাত তাহাকিক আলবানি প্রথম খণ্ডের রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কয়েকজন বিদয়ী আসলো আমরা যে খুঁটিনাটা আমল বলি যেটা ছেড়ে দিলে সমস্যা নাই এ ব্যাপারে একটু কথা শোনেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কিছু সংখ্যক বিদয়ী নেশে অজুর নিয়ম কানুন শেখার জন্য রাসুল সাল্লামকে বললেন আল্লাহ রসুল আমাদেরকে একটু অজুর নিয়ম কানুন শেখাবেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অতঃপর তিনি উজু করলেন তিনবার তিনবার করে অঙ্গগুলা ধৌত করলেন তিনবার করে অঙ্গগুলা ধৌত করার পরে বলছেন হাকাজাল অজুয়া শুনে রাখো বিদুইন এটাই হচ্ছে অজু ফকত আসা ও তাআদ্দা ওয়া জলামা শোনো এটা হচ্ছে অজু এই তিনবারের বেশি যদি করো তিনবারের বেশি যদি করো ফকত আসা প্রথমত তুমি পাপ করলে তারপরে এরপরেও যদি তিনবার করো এর বেশি করো ও জলামা তুমি নিজের উপর জুলুম করলে এরপরেও যদি করো ও তাদা তুমি সীমা লঙ্ঘন করলে সুবাহ আল্লাহ অভিহান দিয়ে সুবাহ তিনবারের বেশি করলে রাসুসাল্লাম তিনটি শব্দ ইউজ করলেন এক নাম্বার তুমি পাপ করলে কারণ রাসুসাল্লাম যে পদ্ধতি দিয়ে তোমাকে শিখাইছেন সেই পদ্ধতির ব্যতিক্রম করে তুমি পাপ করলে দুই নাম্বার তুমি নিজের উপর জুলুম করলে তিনবার করলেই একবার করলেও হয় দুইবার করলেও হয় তিনবার করলে তো হয়ই তিনবারের বেশি করে নিজের উপর তুমি জুলুম করে ফেললে বাসা এরপরেও তুমি যদি মনে করো না আমার আরেকটু পবিত্রতা বেশি দরকার কেমন পবিত্রতা বেশি দরকার রাসুল সাল্লাহ সাল্লাম পেশাব করে শুধু পানি ব্যবহার করেছেন আমি বলছি না তা হয় না আমাকে টিস্যু নিতে হবে ঢিলা নিতে হবে পাথর নিতে হবে এরপর চল্লিশ কদম হাঁটতে হবে এরপর কেস কি মারতে হবে এরপরে আমার পবিত্রতা হবে তার আগে হবে না তুমি তো সীমা লঙ্ঘন করেছ অতি পবিত্রতা অর্জন করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়েছে এটা সীমা লঙ্ঘন এটা বেহায়াপনার সামিল এই জন্যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহম রাহেমাহুল্লাহ আলাই তিনি বলছেন এই ধরনের কাজ একটা বেহায়াপনা তিনি আরো বলেছেন সাবি রাহেমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে যার উল্লেখ রয়েছে জাম্মিল আওয়ারিস ফি শাম্মিল ফাওয়ারিজ খণ্ড এক একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন মা আদা সুকা আন আসাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফাকুজ বিহি শোনো রসুল্লাহ সাল্লামের সাহাবিরা যেটা বলেন রসুল সাল্লাহ সাল্লাম থেকে সেটাই তোমরা গ্রহণ করো অমা কলু আর যদি তারা নিজের প্রবৃত্তি অনুযায়ী বলে রাসুলের কথা বাদ দিয়ে নিজেদের কথা রায় অনুযায়ী বলে ফাবুল আলাইহি তাতে তুমি পেশাব করে দাও জোরে কনসোবাহান আল্লাহ আমার কথা আমার পর রাগ করবেন আমি উদ্ধৃতি দিয়েছি যেটা বলেছে মুল্লা আলিকারি হানাফি সাবির আহমাল্লার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন জাম্মিল আওয়ারিস ফি জাম্মিল ফাওয়ারিস খন্ড এক একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তিনি বলেছেন দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেননি সেটা যত ভালোই মনে হোক ফরজ সালাত বলে সম্মিলিত মোনাজাতি হোক মিলাদ হোক আর এই যে তাজিয়া মিছিল হুসাইনের শোকে হ্যাঁ, মাতম করা হোক আর সেটাকে যত ভালো মনেই করা হোক শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে সিয়াম পালন করা হোক সেটা বাতিল সেটার উপর পেশাব করে দিতে হবে বরং রাসুল সাল্লাম সেই দিন সিয়াম পালন করেছেন আগে অথবা পরে দুইটা সিয়াম পালন করা যায় আশুরা সিয়াম সেটা এক বছরের গুনায়ের করা হয় সেটা আপনি পালন করতে পারবেন কিন্তু হুসাইনি শাহাদতে হুসাইনকে কেন্দ্র করে যদি এটা করেন তাহলে এটা কিন্তু ঠিক হবে না আরেকটা জিনিস এখানে জেনে যান আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহ তিনি কিন্তু তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাইতে জিদ করেন নাই বরং বড় বড় সাহাবা ছিল তারা রইসুল মুফাসিরিন ছিল তারা বড় বড় সাহাবি ছিল এই সাহাবিরা বলেছিলেন যে না অবশ্যই ইয়াজিদ এখানে দেওয়া যায় কোনো সমস্যা নাই তিনি বিচক্ষণ ছিলেন সেই কারণে ইয়াজিদকে দেওয়ার পরে মুয়াবিয়া বলেছিলেন আল্লাহ আমি যদি আমার ছেলের স্নেহ ধন্য হয়ে আমি যদি ভক্তি আতিশয্য হয়ে আমি তাকে দিয়ে থাকি আল্লাহ তুমি তাকে সফল করো না আর যদি আমার এখানে নিজের কোনো ছেলের এরকম আকর্ষণ না থাকে তাহলে তাকে তুমি সফলতা দিও ইয়াজিদকে দেওয়ার পর ক্ষমতায় দেওয়ার পরে এখানে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ইয়াজিদ তাকে হত্যা করেনি বরং সেখানে আরেকজন তাকে হত্যা করেছে আর সেখানে ইয়াজিদ এই জন্য দায়ী যে তখন সে ক্ষমতায় ছিল ইয়াজিদ যখন তার ছিন্ন মস্তক দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন এবং বললেন যে তোমরা রসুসাল্লামের হ্যাঁ, নাতির সাথে এটা কি ধরনের আচরণ তোমরা করেছো আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে অনেকবার আর আমরা মুয়াবিয়াকে এবং ইয়াজিদকে বলে থাকি মালউন অভিশপ্ত নাউজুবিল্লাহ মিন জালিক অথচ ইতিহাস ভিন্ন কথা বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তাসুব্বা সাহাবি যে ব্যক্তি আমার সাহাবিদেরকে গালি দিল সেই ব্যক্তির উপর আল্লাহর লানত শুনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবিরা যা দান করেছে তার এক পরিমাণ দানের সব তোমরা পাবা না এরপর ইয়াজিদ ইয়াজিদকে মালুন বলা হয় অথচ ইয়াজিদ সম্পর্কে রসুসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি কনস্টাপল যুদ্ধে অংশগ্রহণ করবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সব জান্নাতি সেই হিসাবে ইয়াজিদ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর সেই হিসাবে লোকটা জান্নাতি জান্নাতি লোকের বিরুদ্ধে আমরা বলছি কি মালুন অভিশপ্ত নাউজুবিল্লাহ জেনে বা না বুঝে বলে থাকছি কিন্তু আমরা বলছি না যে হুসাইন দায়ী ছিল নাউজুবিল্লাহ হুসাইনও ভুল ভুল বুঝেছিল অথবা তাকে ভুল বোঝানো হয়েছিল অথবা তখনকার পরিপ্রেক্ষিতে তিনি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে অনেক কিছুই হয়েছিল অতএব আমরা বলবো যে না সেদিকে আমরা দৃষ্টি দেব না আমরা রসুলের সব সাহাবিকে সম্মান করব যেভাবে সম্মান করতে বলেছেন আর আল্লাহ যাকে রসুল যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাকে আমরা অভিশপ্ত বলতে পারি না বরং আমরা আল্লাহর উপর দায়টা ছেড়ে দিতে পারি আল্লাহ তুমি এর সঠিক বিচার করো আসুন আমরা সেই হাদিসটাতে ফিরে আসি যেখানে রসুল সাল্লাম বললেন যে হ্যাঁ তুমি যদি এর বেশি করো তাহলে তুমি নিজের উপর জুলুম করলে পাপ করলে এমনকি সীমা লঙ্ঘন করলে ছোট্ট একটা জিনিস অজুর ব্যাপারে রসুল সাল্লাম সার দিলেন না এবার আর একটি হাদিস আছে সৈব মাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং মেশকা তাকিক আলবানি প্রথম খণ্ডের চারশত আট নম্বর হাদিস তাহাকিক আলবানি প্রথম খণ্ড রাসুল সাল্লাম অজু করতেছিলেন আর অজু করতে গিয়ে এক সুলু পরিমাণ পানি মানে এক হাতের মধ্যে পানি নিয়ে দানির মধ্যে দাঁড়ির মধ্যে ঢুকাই দিলেন এবার সাহাবিরা বলছেন আল্লাহ রসুল এই এতটুকু পানি কি দাড়িকে সম্পূর্ণ পরিষ্কার করতে পারে আসলে কি দাড়ি পুরাটা করা যায় যায় না অনেক সময় বাকি থাকে তবে চেষ্টা করতে হবে দাড়িকে পানি পৌঁছানোর জন্য তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই এতটুকু পানি আমি কেন নিলাম জানো হাখাজ আমার অনি রব্বি আমার আল্লাহ সুবাহান আমাকে এটা নিতে নির্দেশ করেছেন জোর বলেন সুবাহান আল্লাহ ছোট্ট একটা জিনিস এক চলো পানি দাঁড়ির মধ্যে নিবেন এটাও রসুসাল্লামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন তাহলে আমরা খুঁটিনাটির দোহাই দিয়ে কি করে রসুসাল্লাহ সাল্লামের আমলকে রসুসাল্লাহ সাল্লামের কাজকে রসুসাল্লাহ সাল্লামের সুন্নাতকে রসুসাল্লাহ সাল্লাম যা করেছেন তা আমরা পরিত্যাগ করার দুঃসাহস দেখাই হ্যাঁ এমন হতে পারে যে সালাতে দিন ছুটে গিয়েছে সে কারণে সৌসিজদা লাগবে না সালাতে আমিন ছুটে গিয়েছে সৌসিজদা লাগবে না সাহসিজদা লাগবে ফরজ তরক করলে ওয়াজিব তরক করলে কিন্তু তাই বলে আমরা বলতে পারি না যেটা না করলেও চলে এটা বলতে পারি না অনেকে সুন্নতি অনেকে মনে করেন রসুসালামের সুন্নতের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ কিন্তু কেউ হান্ড্রেড পার্সেন্ট নয় কিন্তু সে যদি বলে মনে করে যে না এটুক না করলেও চলে তা চলবে না বরং বলবে যে আসলে এ ব্যাপারে আমার ত্রুটি রয়েছে আমি সুন্নাটা পুরোপুরি আমল করতে পারি নাই বরং পুরোপুরি আমল করাই আমাদের জন্য কর্তব্য আল্লাহ সুহান সেই তৌফিক আমাদেরকে দান করুন যেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের কোনো সুন্নাতকে খুঁটিনাটি ব্যাপার না মনে করি বরং রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতকে আমরা যেন সর্বদাই মানার চেষ্টা করি এ ব্যাপারে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন পরিশেষে একটি হাদিস বলেছিলাম দারিমি মেশকাতের আটানব্বই নম্বর হাদিস রসুসাল্লাম বলেছেন কমুন ফি দিনহিম ইল্লা মিন সুন্নাতিহিম মিসলাহা যে ব্যক্তি যে কমে বিদাত সৃষ্টি করলো বিদাত হচ্ছে ওইটা আল্লাহ বলছেন বাদি উসামা ওয়াতি ওলান যার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই এমন কিছু সৃষ্টি করলো এমন কিছু বানিয়ে নিল রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এর পরে যখন ওখানে বেদাত ঢোকালো আমি একটি সুন্নাতকে তুলে নিলাম আর কিয়ামত পর্যন্ত এই সুন্নাত ফেরত দেওয়া হবে না ইন্নালিল্লাহ ইন্না ইল্লাহ রাজিউন তার বাস্তব একটা প্রমাণ নেন বেশিরভাগ মসজিদে যে দেখবেন ফরজ সলাদ বাদে সম্মিলিত মোনাজাত হচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনেক সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সংশোধন হয়ে গেছে আগে তো এ কারণে অনেক সমস্যা হয়েছে অনেকে অনেক কথা বলেছে যাই হোক এখন অনেক সংশোধন হয়ে গেছে তারপরেও দেখবেন অনেক মসজিদে যে দেখবেন যে ফরজ সালাদ বাদে সম্মিলিত মোনাজাত হয় এর পরে উঠে দৌড় মারে মানে না অথচ এটার পরে একটা সুন্নাত আছে সেটা হচ্ছে কি তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এটা পাঠ করতে হবে রসুলাম বলেছেন যে ব্যক্তি নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করলো তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকলো না বাধা একটাই সে মৃত্যুবরণ করবে অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে এই সোননাথগুলা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যাচ্ছে না আমরা যদি সন্নাকে পরিত্যাগ করি তাহলে বেদাতকে ধরি তাহলে সন্না একাই চলে যাবে অতএব যেইখানে পুরো গ্লাস ভর্তি দুধ রয়েছে এর মধ্যে যদি একটু পানি ঢেলে দেন তাহলে আসল দুধ সেখান থেকে কমতি হবে না হবে না হবে না পানি ঢুকে যাবে আর দুধ কিছু পড়ে যাবে এটাই স্বাভাবিক এই জন্য ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর অধিকার আমাদের নাই যেভাবে আল্লাহ এবং তার রাসুল বলেছেন আমাদেরকে সেভাবেই পালন করতে হবে বারাক আল্লাহ ফিল আজিম আনাফান ইয়াকুম আয়াত জিক্রিল হাকিম